নাহমাদুহু নসল্লি আল্লাহ রসৌলিহিল করিম আম্মাবাদ অর্থনৈতিক লেনদেন এবং নিজেদের মাঝে পারস্পরিক অর্থ আদান প্রদানের ক্ষেত্রে শরীয়ত সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়গুলোকে নিষেধ করেছে তার মাঝে অন্যতম হচ্ছে রিবা বা সুদ শরীয়ত সুদের নিষেধাজ্ঞার ক্ষেত্রে এত এতটা কঠোর এবং কঠিন শব্দ ব্যবহার করেছে যা শুনলে সত্যি শরীরে শিহরণ জাগে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে সুদের নিষেধাজ্ঞার বেশে ব্যাপারে বেশ কিছু আয়াত নাজিল করেছেন হজরত রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে পাকের মাঝে বিভিন্নভাবে সুদের নিষেধাজ্ঞা বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে ইস্যাদ করেন আহাল্লাহুল বাই আহার রমার রিবা আল্লাহ তালা বেচা কিনাকে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং রিবা তথা সুদকে হারাম করেছেন অন্য হাদিসের মাঝে হজরত রসুল আকরাম সাল্লাহ আলহিহাল্লাম করেছেন দীরহামু রিবান ইয়াকুলুহুর রজুল আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা এক দীরহাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার থেকেও মারাত্মক অন্য হাদিসের মাঝে এসেছে লান রসুল্লাহ সাল্লাহ আলহি আ কিলার রিবা ওমু কিলাহু ওয়াশাহিদাহু ওয়াকাতিবাহু তিরমিজি শরীফের হাদিস রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুদ যিনি গ্রহণ করেন তাকে লানত করেছেন এবং লানত করেছেন সুদের লেখককে এবং লানত করেছেন সুদের সাক্ষীকে এই কঠিন নিষেধাজ্ঞা সত্ত্বেও যখন মানুষ সুদকে না ছাড়ে তখন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন হুশিয়ার বাণী আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ তালা ইসাদ করেন যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কোন মানুষের পক্ষে কোন মানুষের সাধ্যে রয়েছে তার পক্ষে কি সম্ভব যে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সে যুদ্ধের ঘোষণা সে মেনে নিবে এবং সেটাকে সে গ্রহণ করে নিবে যে আমি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি প্রত্যেকের জন্য চিন্তা করার বিষয় অন্য আয়াতের মাঝে আল্লাহ তালা ইরশাদ করেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ুর বিশ্বদাকত আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করে দেন ইসলামের মাঝে সুদের এই নিষেধাজ্ঞা এবং এই কঠোরতা যা আমরা লক্ষ্য করছি তা শুধু ইসলাম ধর্মেই নয় বরং সুদের এই নিষেধাজ্ঞার বিষয়টি পূর্ববর্তী ধর্মের মাঝেও ছিল আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে ইস্বাদ করেছেন ইহুদিদের ব্যাপারে ওয়াকিমুর রিবা ওকদ নুহু আন এবং তাদের অভ্যাস ছিল তারা সুদ খেত সুদ গ্রহণ করত অথচ তাদেরকে সুদ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে বর্তমান বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রবচন পুস্তক হিসকিল নহিমিয়া সহ বেশ কিছু জায়গায় সুদের নিষেধাজ্ঞার বিষয়টি এখনও বিদ্যমান সুতরাং সুদ শুধু ইসলাম ধর্মে হারাম নয় সুদ শুধু ইসলাম ধর্মে নিষেধ নয় বরং সুদের নিষেধাজ্ঞা এটা পূর্ববর্তী ধর্ম থেকেই চলে আসছে এবং সুদ শুধু আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ এতটুকু নয় বরং সুদ এটা মানবতার জন্য ধ্বংসাত্মক এটা একটি দেশ একটি জাতি এবং একটি সমাজের অর্থনীতিকে সম্পূর্ণভাবে এটা শেষ করে দেয় ঘুম পোকা যেমন কাঠকে ধীরে ধীরে ভিতর থেকে খেয়ে ফেলে এবং খালি করে দেয় যখন কোনো দেশ এবং রাষ্ট্র বা কোনো এলাকায় কোনো জাতির মাঝে যখন সুদকে গ্রহণ করা হয় তখন সেই সুদ ওই জাতির অর্থনীতিকে ধীরে ধীরে খুব ভিতর থেকে খেয়ে ফেলে এবং সেটাকে অন্তঃসার শূন্য করে ফেলে সুতরাং শরীয়তের এই সমস্ত নিষেধাজ্ঞা এবং কঠিন হুঁশিয়ারি বাণী আমাদেরকে মাথায় রেখে আল্লাহ তালার বিধিবিধানকে আল্লাহ তালার সামনে আমাদেরকে হাজির হওয়ার ভয় এটাকে আমাদের মাথায় রেখে আমাদের অর্থনৈতিক লেনদেনগুলো করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুদ ছাড়ান এবং আল্লাহ তালা সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন